আব্বু শোনো আম্মু শোনো সক্সিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো সক্সিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে হাট্টি মা টিম টিম তাদের খারা দুটো শিং এমন পড়ায় কাইম হবে না তো খুদার দিন হাট্টি মা টিম টিম তাদের খারা দুটো সিং এমন পড়ায় কায়েম হবে না তো খুদার দিন করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন করতে কায়েম খোদার দিন আয় ছুটে আয় রে নবীন কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে কোরআন হাদিস শিখতে মোরা যাব নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে গোল করো না গোল করো না ছোট না ঘুমায় খাটে এমন পড়ার দাম হবে না আখের তোর ঘাটে গোল করো না গোল করো না ছোট না ঘুমায় খাটে এমন পড়ার দাম হবে না রাতের ঘাটে কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভয় কালে কোরআন হাদিস শিখলে পড়ে থাকবে না ভয় পরকালে তার সিলায় মুক্তি পাবো কঠিন হাসরেতে তার সিলায় মুক্তি পাবো কঠিন হাসরেতে আব্বু শোনো আম্মু শোনো চক সিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে সাজে এমন পড়া লাগবে না মা আখিরাতের কাজে আগুন এমন পড়া লাগবে না মা আখিরাতের কাজে শিখলে পরে কোরআন হাদিস পাবো বিঝির সুপারিশ শিখলে পরে কোরআন হাদিস পাবো নবীজির সুপারিশ নবীর সুপারিশ পে মা যাবো যে জান্নাতে নবীর সুপারিশ পে মা যাবো যে জান্নাত রাতে আপু শোনো আম্মু শোনো চকসিলের দাউ হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে নতুন নতুন পায়রাগুলো জঠন বেঁধেছে এমন পড়া পড়তে নবী নিষেধ করেছে নতুন নতুন পায়রাগুলো জঠন বেঁধেছে এমন পড়া পড়তে নবী নিষেধ করেছে আম পাতা জোড়া জোড়া করব না আর সব আম পাতা জোড়া জোড়া করব না আর সব পড়া আর দেরি নয় দাও সাজিয়ে যাই গো নুরানিতে আর দেরি নয় দাও সাজিয়ে যাই গো নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলে দাও হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে তাই ছেলেরা আয় মেয়েরা নুরানিতে যায় নুরানিতে করান হাদিস শিখতে মোরা পায় আয় ছেলেরা শিখলে মা নেকি দেবে রব্বানা কোরআন হাদিস শিখলে মা নেকি দেবে রব্বানা এক অক্ষরে দশটি নেকি পাবো নুরানিতে এক অক্ষরে দশটি নেকি পাবো নুরানিতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাও হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাও হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাব মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাও হাতে ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাব মাদ্রাসাতে ভূষণ চক চকসিলের দাও হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাব নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাবো মাদ্রাসাতে আব্বু শোনো আম্মু শোনো চকসিলের দাও হাতে ওই পাঠশালাতে যাবো না মা যাবো নুরানিতে ওই পাঠে আর যাবো না মা যাব